সালামাহ ইবনু আকওয়া রদেলাহ তালন হতে বর্ণিত তিনি বলেন এক সফরে লোকদের পাথেও কমে যায় এবং তারা অভাবগ্রস্ত হয়ে পড়েন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট হাজির হয়ে তাদের উট জবক করার অনুমতি চাইলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন সে সময় উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো তারা তাকে বিষয়টি জানালো তিনি বললেন উট জবহ করে অতপর তোমরা কীরূপে টিকে থাকবে উমর রদিল্লাহ তাল্লাহ্ন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল এ সকল লোক উট জবে করে খেয়ে ফেলার পর কিভাবে বাঁচবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নিজ নিজ অবশিষ্ট পাথেও নিয়ে হাজির করার জন্য তাদের মধ্যে ঘোষণা দাও অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাবারের জন্য বরকতের দোয়া করলেন অতপর তাদেরকে নিজ নিজ পাত্র নিয়ে হাজির হতে বললেন তারা তাদের পাত্র ভরে নিতে লাগলো অবশেষে সকলেই নিয়ে নিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই আর আমি আল্লাহ রসুল